فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سورة الفاتحة দ্বিতীয় আয়াতে الله تعالى বলছেন নিঃসন্দেহে এই কোরআন মুতাকিদের জন্য হেদায়ত এই কোরআন মুতাকিদেরকে সঠিক পথে পরিচালিত করবে কোরআন সঠিক পথ প্রদর্শন করে পৃথিবীর সব মানুষকে নাস একই সুরার মধ্যে আল্লাহ তাল অন্যত্র বলেছেন যে কোরআন সমস্ত বিশ্ব মানবতাকে সঠিক পথ প্রদর্শন করে আর এখানে মুতাকিদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ হুদাল্লিল মুত্তাকিম এই কোরআন মুতাকিদেরকে সরল পথ শুধু প্রদর্শনী করে না প্রদর্শন তো করার মাধ্যমেই সে মুতাকি হয়েছে তাকে সরল পথের উপর পরিচালিত করে তো মুতাকিদের মূল বৈশিষ্ট্য তো হল যেই ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে তাকেই বলা হয় মুতাকি দুটো বিষয় একটা হলো আল্লাহকে ভয় করা আর আরেকটা হলো আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকা কেউ যদি আল্লাহকে ভয় না করে সমাজের ভয়ে চক্ষু লজ্জার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে তাকে মোত্তাকি বলা হয় না একইভাবে কেউ যদি আল্লাহকে ভয় করে কিন্তু করা সত্ত্বেও গুনাহের মধ্যে লিপ্ত হয় তাকেও মোত্তাকি বলা হয় না সদহাবার কাস্তাও গুনা মাসিয়াত্রা খান্দামি আয়াত বার মা অনেক মানুষের অবস্থা হলো জবানের মধ্যে তার তসবির জারি আছে হাতের মধ্যেও সে জিকিরের দেখা যায় তসবির দানা গুনছে তো তার তওবা তার ইস্তেফার এগুলো তার মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু অন্তর দেখা যায় গুনাহের চিন্তা চেতনায় পরিপূর্ণ একদিকে মসজিদের মধ্যে জিকিরের হালকার মধ্যেও শরিক হয় আবার মসজিদ থেকে বের হয়ে সুদ এবং ঘুষের মধ্যেও লিপ্ত হয় গুনাহের বিষয়গুলো এমন যে গুনাহের বিষয়গুলো থেকে কেউ যদি নিজে বিরত থাকতে না চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে জোর করে সেখান থেকে বিরত রাখবে তো এজন্য যে কোনো গুণা সেটা অন্তরের গুণা হোক আর চোখের গুণা হোক যে কোনো নেক আমলের মধ্যেও যদি মানুষের গুনাহের মিশ্রণ ঘটে যায় যে আমি ব্যবসা করছি ব্যবসা করা শুন না কিন্তু ব্যবসা করতে গিয়ে আমি সুদের আশ্রয় নিলাম ঘুষের আশ্রয় নিলাম ব্যবসা করতে গিয়ে আমি চোখের নজরের হেফাজত করলাম না মিথ্যা কথার আশ্রয় নিলাম মিথ্যা অদা কসম খেলাম তো এরকম যদি হয় তো আমার একটা সুন্না যেই কাজটা মৌলিকভাবে হয়তো আমার জন্য অনেক মর্যাদা বুলন্দির কারণ হতো সেই কাজটাই ধীরে ধীরে আমার গুনাহের পাল্লাকে ভারী করবে এবং আমাকে বরবাদের দিকে নিয়ে যাবে তো এজন্য মোত্তাক ওই ব্যক্তিকেই বলা হবে যে আল্লাহকে ভয় করে এবং ভয় করে গুনাহ থেকে বিরত থাকে দুটো বিষয় থাকতে হবে যখন আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকে তাকে বলা হবে মুক্তাকি সবচেয়ে বড় গুণা হল কুকুর এবং শির্ক তো যেই ব্যক্তি কুকুর এবং শিরিক থেকে বিরত থাকে অর্থাৎ যেই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেয় তো সেই ব্যক্তিও মুত্তাকি তার মানে মুমিন যে ব্যক্তি হবে সেই ব্যক্তিও মুত্তাকি এই অর্থে যে কুফুর এবং শিরিকের গুণার থেকে সে মুক্ত আছে তার মানে সমস্ত মুসলমানই এক বিবেচনায় মুত্তাকি হ্যাঁ তারপর তাকোয়ার মধ্যে বিভিন্ন ব্যক্তির ভিতরগত বৈশিষ্ট্যের কারণে তাকোয়ার স্তরের মধ্যে পরিবর্তন হবে আল্লাহ তালা বলেন ইন্না আকরাম আইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি কারণ মুসলমান মানে তার মধ্যে তাকুয়া আছে এতটুকু তাকুয়া সবার মধ্যে আছে যে আমরা কুফর এবং শিরিক থেকে বিরত থাকি হ্যাঁ অন্যান্য গুণা মিথ্যা বলার গুণা গিবতের গুণা বদনজরের গুণা গিবত শেখায়তের গুণা মিথ্যা কসমের গুণা এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে আমি যত বেশি বিরত থাকবো তত আমার তাকওয়ার স্তর উন্নীত হবে তবে মৌলিক একটা স্তরের ক্ষেত্রে আমরা সবাই সরে গেছি তো এজন্য হুদাল্লিল মুত্তাকিন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়ত যারা আল্লাহকে ভয় করে কুকুর এবং শিরিক থেকে বিরত থাকে যারা ইসলামের মধ্যে থাকে কুকুর এবং শিরিক শুধুমাত্র হিন্দু ধর্ম আর খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের নাম না যে আমি সেই ধর্মকে গ্রহণ করলাম না আমি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিলাম আর ভাবলাম যে আমি কুফর এবং শির থেকে মুক্ত বিষয়টা এমন না শিরকের তালিকা অনেক লম্বা যে বিষয়গুলো আল্লাহ তালা নিজের জন্য নির্ধারিত করেছেন যে এই বিষয়গুলোর অধিকার আমার আমার হাতের কর্তৃত্ব আমার হাতের ক্ষমতা এই বিষয়ে আর কারো হস্তক্ষেপ করার অধিকার নেই এমন কোন বিষয়ে যদি আমি গাইরুল্লাহকে আল্লাহ তালা সমকক্ষ স্থির করি তাহলে আমি মুশরিক হয়ে যাব আল্লাহ তালার সঙ্গে শিরিককারী হিসাবে সাব্যস্ত হব যার কারণে পৃথিবীর মধ্যে আমি কুফরি ধর্ম শিরকি ধর্ম গ্রহণ করলে যেমন ভাবে আমি কাফের এবং মুশ্রিক হব একইভাবে বাতিল মতবাদ কুফরি মতবাদ কুফরি মতদর্শ যদি আমি লালন করি তাহলে আমি নিজেকে মুসলমান পরিচয় দিলেও আমার নাম মুশ্রিকদের কাতারেই থাকবে অনেক মানুষ তারা হলো ধর্মের ব্যাপারে তো সতর্ক যে হিন্দু ধর্মকে গ্রহণ করে না বা হিন্দু ধর্মের কালচার গ্রহণ করে না খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে না ইহুদি ধর্মকে গ্রহণ করে না কিন্তু পৃথিবীর মধ্যে যে শত শত কুফরি মতবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে সেই মতবাদ থেকে নিজেকে বিরত রাখার কোনো জরুরতই মনে করে না এই বিষয়গুলো হলো ইসলামের মূল আমাদের অধিকাংশ মানুষ এমনকি আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে অধিকাংশ চর্চা হয় দিনের শাখাগত বিষয় নিয়ে কেমন যেন আমরা ধরে নেই যে সমাজের মধ্যে ইসলাম বাস্তবায়িত আছে তো যেহেতু ইসলাম বাস্তবায়িত আছে এখন শাখাগত বিভিন্ন বিষয় নিয়ে আমরা গবেষণা করব সেটা সমাধান দেব কিন্তু চোখ থেকে অন্ধত্বের চশমাকে যদি খোলা হয় তাহলে চারদিকে তাকালে দেখা যাবে যে সমাজের মধ্যে কি পরিমাণ কুফর এবং শিরকের ছড়াছড়ি যে আল্লাহ তালার সেই যে আয়াত বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহ তালার উপর ইমান রাখে এমত অবস্থায় যে তারা মুসলিম অর্থাৎ তারা নিজেদেরকে মমিন মনে করে আল্লাহর উপর ইমান রাখে অহম মুশ্রিকুন কিন্তু তাদের অবস্থা হলো তারা শিরকে লিপ্ত যদি কোনো ব্যক্তি কোরআনে চশমা দিয়ে সমাজের দিকে তাকায় সে কথা স্বীকার করতে বাধ্য আমাদের সমাজের মধ্যে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এগুলোর প্রাদুর্ভাব না থাকতে পারে প্রচলন না থাকতে পারে কিন্তু আমাদের সমাজের মধ্যে কুফরি মতবাদ এবং মতাদর্শ ছড়াছড়ি চারদিকে এই কোরআন হেদায়ত হবে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি মুত্তাকি হবে যে কুপুর এবং শিরিক থেকে এবং অন্যান্য হারাম এবং কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে এই কোরআন তাকে সরল পথের উপর চালাবে আর যেই ব্যক্তি সত্যের উপর চলতে চাইবে না যেই ব্যক্তি নিজেকে কুফুর এবং শিরিক থেকে মুক্ত করবে না যেই ব্যক্তি নিজের জীবন থেকে কবিরা গুণা এবং হারামকে দূর করবে না এই কোরআন তার সামনে সত্যকে তুলে ধরবে ঠিক আছে কিন্তু সত্যের পথে পরিচালিত করবে না আগে নিজের পাত্রকে প্রস্তুত করতে হবে নিজের মধ্য থেকে খারাপ দোষগুলোকে সরাতে হবে যখন আমি আমার পাত্রকে প্রস্তুত করব তখন আমার মধ্যে ভালো জিনিস দিলে সেটা গ্রহণযোগ্য হবে নাপাক পাত্র নিয়ে যদি আমি দুধওয়ালার কাছে যাই যে ভাই আমাকে দশ টাকা দুধ দাও দশ কেজি দুধ দাও একশো কেজি দুধ দাও আমার পাত্র নাপাক যত বেশি দুধ নেই না কেন আমি দুধ আমার কোনো কাজে আসবে না এই দুধ খাওয়ারও উপযুক্ত হবে না এই দুধ থেকে আমি কোনো ফায়দাই ভোগ করতে পারবো না কিন্তু আমি আমার পাত্রকে যখন পাক করে নিব আমার পাত্রের মধ্যে যখন কোনো কুকুর শিখ এবং বাতিলের মিশ্রণ নেই তখন যদি আমি সামান্য দুধও নেই একশো গ্রাম দুধও যদি নেই সেই দুধের দ্বারা আমিও উপকৃত হতে পারবো অথবা চাইলে অন্যকেও উপকৃত করতে পারবো তো কোরআনের দ্বারা উপকৃত হওয়ার জন্য শর্ত আছে যেমনি ভাবে নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে আল্লাহ তালার ওয়াদা নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ এবং গুনাহের কাজ থেকে মানুষকে বারণ করে অথচ আমি নামাজ পড়ি আমার নামাজ কেন আমাকে বারণ করে না তার মানে আমার নামাজের মধ্যে কোন এক জায়গায় ত্রুটি আছে কারণ একজন মুসলমান কখনো এই কথা বিশ্বাস করে না যে আল্লাহ তালা অত ভঙ্গ করেন আল্লাহ তালা যা বলেছেন সেটা সত্য তাহলে আমার নামাজ যদি আমাকে গুনাহের ব্যাপারে বারণ না করে তার মানে দেখতে হবে আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা এক নম্বর ত্রুটি দেখতে হবে আমার ইমানের মধ্যে কুফর এবং শিরক আছে কিনা যদি আমার ইমানের মধ্যে কুফর এবং শিরকের মিশ্রণ থাকে যত লম্বা নামাজই পড়ি না কেন আর তাকবির উলার সাথেই পড়ি না কেন আর জামাতের সাথে পড়ি না এই এই নামাজ আমার কোনো কাজে আসবে না আর আমার ইমান যদি ঠিক হয়ে যায় কিন্তু নামাজের ভেতরগত শর্ত যেগুলো আছে নামাজের মধ্যে আমার আল্লাহ তালা ধ্যান থাকতে হবে নামাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে নামাজের মধ্যে এখলাস থাকতে হবে এই বিষয়গুলো উপস্থিত নেই শুধুমাত্র আমি উজু করলাম পবিত্রতা অর্জন করলাম কেবলামুখী হলাম বাহ্যিক বিষয় আছে রূপ নেই একজন মানুষ যখন মারা যায় তার হাত পা এগুলো কি দেহ থেকে নাই হয়ে যায় হাত পা আকাশে উড়ে যায় সবকিছু কিন্তু জায়গায় থাকে তার মানে তার জাহের তার প্রকাশ্য বিষয়টা ঠিক আছে সমস্যা এক জায়গায় যে তার রূপ নেই আমি নামাজ পড়লাম সেই নামাজ আমাকে গুনাহ থেকে তো তখন ফিরাবে যখন আমার নামাজ রুহওয়ালা নামাজ হবে বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছি নামাজের মধ্যে রুহ নেই আমার নামাজ কেমন জন্য একটা রুটিন অনুসরণ করা আমি তিন বেলা খাবার খাই তো নামাজের সময় আসলে নামাজ পড়ি অফিস টাইম আসলে অফিসে যাই কেমন একটা রুটিন ধরাবাঁধা জীবনের মতো নামাজের মধ্যে না আছে রূপ না আছে সুন্নতের পাবন্দি না আছে ক্লাস না আছে খুশু না আছে খুজু এই নামাজ আমাকে কিভাবে ফাঁসা এবং মনকার থেকে বিরত রাখবে আর এর চেয়ে আরো বড় সমস্যা হলো যে ব্যক্তির ইমানই সমস্যা যার ইমানের মধ্যে কুফরে এবং শির মিশ্রিত আছে সে যত এখলাস নিয়ে নামাজ পড়ুক না কেন তার নামাজের মধ্যে একাগ্রতা এবং তার নামাজের মধ্যে খুশু খুজুর পরিমাণ যত গভীরে হোক না কেন এই ব্যক্তি নামাজ কি উপকারে আসবে তার তো ইমানই নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যে অধিকাংশ মানুষ ইমান রাখে তারা আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখি উজুর ফরজ গোসলের ফরজ খাবার খাওয়ার আদব পানি পান করার আজব ঘুমানোর আজব এগুলোর চর্চা অনেক থাকে যে কোনো সময় আমরা পরস্পর মোজাকারা করলে এগুলো নিয়ে মোজাকারা করি কিন্তু আমার ইমানের মূল বেসিক যে বিষয়গুলো যেটার উপর আমার ইমানের ভিত্তি আমার আকিদার ভিত্তি আল্লাহর উপর আকিদার ভিত্তি রসুলের উপর আকিদার ভিত্তি তাকদির উপর আকিদার ভিত্তি এটা নিয়ে সমাজে কোথায় কবে কথা হয় অথচ ইমানের মৌলিক সাতটা বিষয়ের স্বীকৃতি আমরা ইমানে মুফসলের মধ্যে দিয়ে আসি ছোটবেলায় আমরা সবাই পড়ে এসেছি آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت সাতটা বিষয়ের স্বীকারোক্তি আমরা ছোটবেলা থেকে দিয়ে আসছি ইসলাম সম্পর্কে খুব বেশি জানতে পারলাম না ঠিক আছে অন্তত এই মৌলিক সাতটা বিষয় সম্পর্কে আমি জানি অথবা সাতটাকে বাদ দিলাম আরো মূলে আসে তিনটা বিষয় তাও হেদ রিসালাত এবং আখেরাত এই তিনটা বিষয় সম্পর্কে আমি মূল বেসিক জ্ঞানগুলো অর্জন করি এই জ্ঞান অর্জন করার দায়িত্ব শুধু ইমাম মুয়াজ্জিন আর মাদ্রাসার শিক্ষকদের উপর না এর দায়িত্ব প্রতিটা মুসলমানের উপর ফরজ মুসলিম আমি যেই হই না কেন আমি কষাই হই আর ব্যবসায়ী হই আমি রিক্সা চালক হই আর আমি কৃষিজীবী হই যেই হই না কেন আমি আল্লাহ তালা আমার উপর ফরজ করে দিয়েছেন যে ইলমে দিনের মূল বিষয়গুলো অর্জন করা আমার উপর ফরজ আইন জীবনে কে বলতে পারবো যে আমি আমার জীবনে আল্লাহ তালার ব্যাপারে আমাদের যে আকিদা তাওহিদ আল্লাহ তালার একত্ববাদ তাওহিদের মূল যে চ্যাপ্টারগুলো অনেক বিস্তারিত বিষয় দরকার নেই মূল মূল বিষয়গুলো তহিদুল উলুহিয়া তৌহিদুল রুবিয়া তৌহিদুল আসমা সিফা তৌহিদুল হাকিমিয়া এই যে চারটা ভাগ এই ভাগের নাম আমরা জীবনে কয়েকজন শুনি কিন্তু আমার জীবনের হয়তো অধিকাংশ সময় চলে গেছে আমার পা হয়তো খবরের কবরের খুব কাছাকাছি চলে এসেছে আমি যখন ইন্তেকাল করব আমার প্রথম প্রশ্ন তো হবে আমার ইমান সম্পর্কে মান রব্বুকা তোমার রব কে তুমি যে আল্লাহ আল্লাহ বলে আসলে এতকাল আল্লাহ কে আল্লাহ সম্পর্কে কি জানো আল্লাহ সম্পর্কে তোমার বিশ্বাস কি ছিল আমি গিয়ে বলবো হে আল্লাহ আমি উজুর ফরজ জানি গোসলের ফরজ জানি তুমি কি তুমি কেমন তোমার সম্পর্কে জানার কোনো প্রয়োজনীয়তা আমি অনুভব করিনি আমার কাছে আমলের গুরুত্ব ছিল ইমানের কোনো গুরুত্ব ছিল না অবাস্তব মনে হচ্ছে কথাগুলো একজন মানুষ মৃত্যুর পর তাকে যে প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন মান রব্বুক ইমানের প্রশ্ন মা দিনুক তোমার দিন কি ইমানের প্রশ্ন ওমান হাজা রাজুল আল্লাহ ওইতাফিকুম এই যে ব্যক্তি তোমাদের মধ্যে পাঠানো হয়েছে রাসুলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে এটা ইমানের প্রশ্ন কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন তিনটাই হলো ইমানের প্রশ্ন কবরের মধ্যে এই কথা জিজ্ঞেস করা হবে নামাজ কয়েকটা পড়েছ হজ কয়বার করেছো জাকাত কয়বার দিয়েছ এই প্রশ্ন কিন্তু কবরের মারহালায় না সেই প্রশ্ন আমাকে করা হবে কেয়ামতের ময়দানে কবরের তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আমার তহিদ সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন হলো আমার দিন সম্পর্কে তৃতীয় প্রশ্ন হলো আমার রেসালত সম্পর্কে এই তিনটা বিষয় সম্পর্কে আমাকে কবরে আমার আখেরাতের প্রথম স্টেপ প্রথম ধাপে আমাকে জিজ্ঞেস করা হবে আর এই বিষয় সম্পর্কেই আমি সবচেয়ে বেশি জানেন এবাদত বন্দীকে সম্পর্কে টুকটাক জানি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি জাহেল কবরে গিয়ে আমি কি জবাব দিব প্রথম ধাপেই তো আটকে যাব সাহাবাই কেরাম থেকে বর্ণিত আছে যে বিভিন্ন সাহাবি কবরের পাশে গিয়ে এত পরিমাণ কাঁদতেন যে অন্য কোথাও তাদেরকে এত পেরেশান দেখা যেত না তো তাদেরকে জিজ্ঞেস করলে তারা এই কথা বলতেন যে কবর হলো আখেরাতের প্রথম ধাপ যেই ব্যক্তি কবরের মারহালায় আটকে যাবে তার পরবর্তী মারহালা গুলোতেও সে আটকাতেই থাকবে আর কবরের মারহালায় যে মুক্তি পেয়ে যাবে আশা করা যায় পরবর্তী সবগুলো ধাপে সে মুক্তি পেয়ে যাবে কারণ এটা কখনো হবে না একজন ব্যক্তিকে কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়ে দেওয়া হচ্ছে তাকে সেখানে শান্তির ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে আর তাকে পরবর্তীতে নিয়ে তাকে জাহান্নামে সরাসরি ফেলে দেওয়া হলো যাও চিরকাল জাহান্নামে থাকো এটা কখনো হবে না তো কবর হলো আমার প্রথম ধাপ আর কবরের মধ্যে তিনটা প্রশ্নই হলো আমার ইমান সম্পর্কে প্রশ্ন আর ইমান সম্পর্কে আমাদের জ্ঞান শূন্যের কোথায় এখন তো অবস্থা এতটাই করুন যে আওয়ামের জ্ঞান তো শূন্যের কোঠাই হাত্তাকে আমাদের অনেকের জ্ঞানও শূন্যের কোঠায় মসজিদ মাদ্রাসা মেহনতে আছি খেদমতে আছি দীর্ঘদিন পর্যন্ত হয়তো কোরআনের হাফেজ হয়তো মাসাল্লাম অনেক জানা আছে কিন্তু তাওহিদ সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় ভাই তাওহিদ কি জিনিস আল্লাহ তালা তাওহিদ তাওহিদ এত কথা বলি যে ব্যক্তি তাওহিদই নাই তার ইমানই নাই তাওহিদ হলো ইমানের মূল ভিত্তি তাওহিদ জিনিসটা কি সর্বোচ্চ এক কথা বলবে আল্লাহর একত্ববাদ একত্ববাদ জিনিসটা কি একত্ববাদের কি ব্যাখ্যা যদি বলি আল্লাহ এক তা পৃথিবীর মধ্যে দুই কে সবাই তো এক আমি কি দুইজন নাকি আমিও এক আপনিও এক সেও এক সেও এক সবাই এক এক এটা আবার কি অর্থ চলে মসজিদ কয়টা একটা পৃথিবীর মধ্যে সব জিনিসই তো এক দুই আবার কোন জিনিস আছে নাকি তো আল্লাহ এক এই কথার কি অর্থ আল্লাহ একত্ববাদ শুধু তাওহিদ অর্থ সারা জীবন বুঝলাম তাওহিদ মানে হলো একত্রবাদ এই ইমান আমাকে আমাকে পরকালে আমাকে উদ্ধার করতে পারবে না আমি আমার ইমান সম্পর্কে জাহেল নামাজ রোজার খুব এহতেমাম আছে কি ভাই আগে তো আমি মূল ঠিক করব সাহাবাই কেরাম তেরো বছর বসে সারাদিন তো বলি সাহাবাই কেরাম তেরো বছর বসে ইমানের মেহনত করেছেন ইমানের মেহনত মানে কি এক নম্বরে হলো ইমানের জ্ঞান অর্জন করেছেন যে ইমানের জ্ঞান অর্জনটা খুব সহজ কাজ না যেই জন্য দীর্ঘদিন পর্যন্ত মেহনত করতে হয়েছে নামাজ শেখাতে চোদ্দ বছর লাগেনি জাকাত শেখাতে পনেরো বছর লাগেনি ইমান শেখাতে তেরোটা বছর সময় লাগেনি এর মানে এটা না যে এরপর শেখানো হয়নি সারা জীবন চলেছে কিন্তু তেরো বছর যেই সময়ের মধ্যে শরীয়তের আকসার বিধানে আসেনি সেই সময়ের মধ্যেও শুধু ইমান শেখানো হচ্ছে ইমান শেখানো হচ্ছে তার মানে ইমান শেখাটা খুব সহজ কাজ না এক নম্বরে হলো জিনিসটার জ্ঞান অর্জন করা দুই নম্বর হলো এই জ্ঞান ভেতরে বসানো ধাপ হলো দুটো জানা এক জিনিস মানে আর এক জিনিস জানি তো কত কিছুই জানি তো ইমানটা তো শুধু জানলেই হবে না ইমানটা ভেতরে বসাতে হবে মানতে হবে অনেক মুসলিমরাও জানে যে ইসলামের কালেমা হলো লাহ এই জানার দ্বারা কি ফায়দা আবু তালেব জানতো ইসলাম সত্য মৃত্যুর সময় সে বলছে মানুষের গালমন্দ খাওয়ার ভয় যদি না থাকতো হে মোহাম্মদ তুমি দেখতে আমি তোমার দিনের জন্য উৎসর্গিত তার মানে কি ইসলামকে বাতিল মনে করেন তিনি ইসলামকে সত্য জানেন কিন্তু মানেননি এক ধাপ হয়েছে আল্লাহ হয়েছে কিন্তু এটাকে ভিতরে বসানো এটাকে মানার মাধ্যমে পরিণত করতে পারেননি যার কারণে সবর কোলের মতে আবু তালেব তিনি মুসলমান না তিনি একজন কাতর তার জাহান নামে শাস্তি হবে চিরকাল জাহান নামে থাকবেন যদিও শাস্তিটা লঘু হবে তার আজাব অন্যদের আজাবের থেকে হালকা হবে কিন্তু আজাব হবে তো হুদাল্লিল মুতাতিন এই কোরআন তাদের জন্য হেদায়ত যারা মুতাতি যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকে কুফুর শির কবিরা হারাম সগিরা সকল গুনাহ থেকে বিরত থাকে এই কোরআন তাদের জন্য হেদায়ত যেই ব্যক্তির আকিদার মধ্যে সমস্যা উদাহরণস্বরূপ কোরআনের ব্যাপারে যারা আকিদা সহি নেই যে কোরআন থেকে আমি বিধান নিব কোন ক্ষেত্রে নেব কতটুকু নেব এতটুকুই ক্লিয়ার না এমনি তো সব ক্ষেত্রে বলি যে কোরআনের মধ্যে পুরো জগতের সবকিছু সমাধান আছে সমাধান আছে এতটুকু বলছি আমি কোন ক্ষেত্রে সমাধানটা কি আছে কিভাবে আছে সেই ক্ষেত্রে এর পরিমাণ কতটুকু এটা নেওয়ার গুরুত্ব কতটুকু এর স্তর কি এই বিষয়গুলো তো আমার সামনে অস্পষ্ট তো কোরআনের ব্যাপারে তো আমার আকিদা এখনো পরিপূর্ণ ঠিক হলো না আমি আমার কাজ করছি দুনিয়ার সারাদিনই আমি কাজ করছি কিন্তু আমার কাছে এই কাজটাকে আমি কোরআনের আয়না দিয়ে দেখার কোনো জরুরত এহসাস করছি না আজকাল তো অবস্থা এমন হয়ে গেছে যে কোরআনের জন্য মানুষ আলাদাভাবে সময় ফারেক করতে পারে না আপনি কাউকে কোরআনের মজলিসের দিকে দাওয়াত দেন এই কথা বলবো অবসর থাকলে আসবো খেয়াল করবেন আমি আর ব্যতিক্রম সচরাচর কাউকে পাইনি দাওয়াত দিবেন বলবে অবসর থাকলে আসব। তার মানে কোরআন বিষয়টা এমন যে পৃথিবীর সব কাজ আমার হলো সেটা অগ্রবর্তী সব কাজ করার পর যদি আমি ফ্রি থাকি যে সময় আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না হয়তো ঘরে বসে টিভি দেখতাম বা গল্প গুজব করতাম সেই অবসর সময়টা আমি কোরআনের জন্য দিতে রাজি আছি কিন্তু কোরআনের কাজটা যে এমন কাজ যেটা আমার পৃথিবীর সব কাজের উপর অগ্রবর্তী এই চেতনা আজকাল আমাদের মধ্যে নেই আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমার কাছে কোরআনের গুরুত্ব কতটুকু বেশি কোরআনের গুরুত্বকে যদি আমি দুনিয়ার সব কাজের উপর বেশি দিতে না পারি তাহলে আমি কিভাবে বলি যে এই কোরআন থেকে আমি সব ক্ষেত্রে হেদায়ত গ্রহণ করব। কোরআনের আজমত শ্রদ্ধা মর্যাদাই তো আমার দিলের মধ্যে বসেনি কোরআনের জন্য অবসর সময়কে ফারেক করে রাখলাম শুধু অবসর অবসর ইসলাম আমাকে বলবে নামাজের রক্ত হয়েছে আজান হয়ে গেছে তোমার দুনিয়ার যত ব্যস্ততা থাক সব ব্যস্ততা বা এখন এসে তোমাকে নামাজ পড়তে হবে ইসলাম আগে দুনিয়া পরে দুনিয়া আমরা উপার্জন করি জরুরতের জন্য অন্য কিছু না আর জুহুদ জুহুদ মানে অনেকে এটার অর্থ করে দুনিয়া বিমুখতা কেউ অর্থ করে সংসার ত্যাগ জহুদের মূল অর্থ হল দুনিয়া থেকে নিজেকে আলাদা করে জঙ্গলে চলে যাওয়া না জহুদ বুঝি আমরা পরহেজগারি জহুদ কিতাব জহুদ ইমাম আহমদ ইবনা হাম্বালের প্রসিদ্ধ কিতাব যার বাংলা অনুবাদ হয়েছিল রাসুলের চোখে দুনিয়া তো জুহদ মানে হলো দুনিয়ার মধ্যে আমি থাকি বা না থাকি আমার অন্তরের মধ্যে দুনিয়া ঢুকবে না আমার অন্তরের মধ্যে আখরাত থাকবে এটার নাম হলো জুহদ দুনিয়া থাকতে পারে আমার পকেটে থাকবে আল্লাহ তালা সোলাইমান আলহ ইসলামকে সারা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন আপনি কি বলবেন তার বুজুর্গি কম ছিল তার এখলাসের মধ্যে ঘাটতি ছিল এই কথা বলার আদৌ কোনো সুযোগ আছে না তার মানে দুনিয়া পেয়ে যাওয়া এটা জোহদের খেলাফ না যে দুনিয়া পেলাম এখন আমি আর মুত্তাকি না আমি আল্লাহওয়ালা না আমি বুজুর্গ না অর্থ এটা না দুনিয়া পেয়েছে কিন্তু দুনিয়া আমার দিলের মধ্যে ঢুকেনি এটা হলো ইমান যখন দুনিয়া আমার দিলের মধ্যে ঢুকে যাবে কিন্তু দুনিয়া আমার পকেটে নেই তারপরও আমার মধ্যে জোহদ নেই অধিকাংশ গরিব মানুষের এই অবস্থা তার কাছে সম্পদ নেই কিন্তু তার দিলের মধ্যে সম্পদ আছে পকেটে সম্পদ নেই দিলের মধ্যে সম্পদ আছে এই ব্যক্তি আল্লাহ হতে পারেনি কিন্তু আরেক ব্যক্তির পকেট ভরা সম্পদ আছে দিলের মধ্যে সম্পদ ঢোকেনি দিলের মধ্যে তার আল্লাহ রয়েছে তো এই ব্যক্তিকে বলা হবে সে আল্লাহ আল্লাহ এই বিষয়গুলো সম্পর্ক অন্তরের সঙ্গে আমার অহংকার বিনয় অহংকার এবং বিনয় বাহ্যিক বিষয় দেখে কখনো চূড়ান্ত হুকুম দেওয়া যায় না এই ব্যক্তি অহংকারী এই ব্যক্তি বিনয়ী বাহ্যিক কিছু আচরণ দেখে বিষয়টা নিশ্চিত হওয়া যায় না অনেক ব্যক্তি এমন আছে দূর থেকে মনে হবে এই ব্যক্তি কতই না অহংকারী কিন্তু আল্লাহ তালা তার অন্তরের বিনয় সম্পর্কে অবগত তো হুদাল্লিল মুত্তাকিম কোরআন মুত্তাকিদের জন্য হেদায়ত মুত্তাকিদের তো অনেক বৈশিষ্ট্য এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ নিজে উল্লেখ করে দিয়েছেন সুরতুল বাকরার তিন নম্বর আয়াতে আল্লাহ তালা প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করেন যারা অদৃশ্যের উপর ইমান রাখে গাইব গাইব বলা হয় এমন বিষয়কে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না চোখ দ্বারা দেখা যায় না হাত দ্বারা পা দ্বারা এটাকে স্পর্শ করা যায় না কান দ্বারা শোনা যায় না শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বেষ্টন করতে পারে না এমন বিষয়কে বলা হয় গাইব আল্লাহ তালা গাইব ফেরেস্তারা গাইব তাকদির গাইব আখেরাত গাইব এই বিষয়গুলো দেখি না কোন ব্যক্তি যদি যুক্তি দিয়ে ইমান গ্রহণ করতে চায় যুক্তির ভিত্তি সে এর উপর রাখলো যে আমি যেটা দেখব শুধুমাত্র সেটাকে মানব যা দেখব না তা মানব না সেই ব্যক্তি কালেও মমিন হতে পারবে না দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহকে দেখতে চাই যতক্ষণ না আল্লাহকে দেখবো ইমান আনবো না বনে ইসরায়েল আপত্তি করেছিল হাত্তায়ন আল্লাহ যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে দেখবো ইমান আনবো না আল্লাহ আসেন বুঝতে তো হবে আমার বোঝার উপায় হলো আমি আল্লাহকে দেখব যেটা দেখি না সেটা কিভাবে বিশ্বাস করব। তো আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা আমাদের বাবা মাকে দেখেছিলাম তখন যদি আমরা এই কথা ভাবতাম যে এটাই হলো একমাত্র জগৎ দুনিয়া বলতে কিছু নেই আমার বাবা মা বলতেও কিছু নেই যদি বাবা মা বলতে কিছু থাকতো একবার হলেও তো আমাকে দেখা দিত একবারও যেহেতু দেখা দিচ্ছে না তার মানে বাবা মা বলতে কিছু নেই তো তাকে যেমন সেখানে বসে তার এই দুনিয়ার বিষয়টা চোখে দেখানোও সম্ভব না কান দিয়ে ঢোকানোও সম্ভব না একইভাবে এই দুনিয়ার মধ্যে থেকে আপনি আখরাতের বিষয়গুলোকে উপলব্ধি করা সম্ভব না এখন আপনি যদি চান যে যেই জিনিসকে আমি দেখি না সেই জিনিসকে আমি মানব না আপনি আপনার বাবাকেও বাবা বলে নিশ্চিতভাবে ডাকতে পারবেন না কারণ উনি যে আপনার বাবা এটাকে আপনি দেখেছেন কিভাবে কোন প্রসেসিং এ আপনি দুনিয়াতে এসেছেন এটা কি আপনার চোখে ধরা পড়েছে তাহলে যাকে বাবা ডাকছেন তিনি তো আপনার বাবা নাও হতে পারেন কি গ্যারান্টি আছে আপনার কাছে তো শুধু চোখে যা দেখবো সেটাই মানবো যা দেখবো না সেটা মানবো না যেটা আমাদের এখন সুশীল সমাজের অনেকে বলে থাকে বিজ্ঞান মনস্ক মানুষরা যে কথা বলে থাকে এভাবে যদি কেউ ইমান আনতে চায় সেই ব্যক্তি ইমান আনতে পারবে না এবং কোরআন তার জন্য হেদায়ত হবে না প্রমাণ কি সুরাতুল বাকার তিন নম্বর আয়াত কোরআন তাদের জন্য হেদায়ত হবে যারা অদৃশ্যের উপর ইমান রাখবে যারা শুধুমাত্র গায়েবকে বাদ দিয়ে হাজারের উপর ইমান আনতে চায় এই কোরআন তাদের জন্য কশ্চিন কালেও হেদায়ত হবে না ইসলামের ভিত্তি যুক্তির উপর না ইসলামের ভিত্তি ভক্তির উপর ইসলাম যুক্তিহীন না দুটো এক কথা না আলী রবি আল্লাহ তালাহ বলেন লৌকানা দিন রায় লাকানা আসফালুল খুফি আউলা বিল মাসমিন আলাহু ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على الخف كما قال আলী রদি আল্লাহ তালাহ বলেন ইসলাম যদি যুক্তির উপর ভিত্তি হতো ইসলামের ভিত্তি যদি যুক্তির উপর হতো যে জিনিস যুক্তিতে ধরবে শুধুমাত্র সেটা মানা হবে যেটা ধরা হবে না সেটা মানা হবে না আলী রাদি আল্লাহ বলেন তাহলে চামড়ার মোজা পড়লে মাসে করা যায় শীতের দিনে আমরা জানি তো এটা যদি ঘর বাড়িতে থাকি একদিন এক রাত পর্যন্ত এটা মাসে করা যায় অর্থাৎ উজু করব অন্যান্য অঙ্গ ধৌত করব কিন্তু মোজা আর খুলবো না মোজার উপর দিয়ে মাসে করব। আর যদি সফরে বের হয় তিন দিন তিন রাত পর্যন্ত শরিয়াতে সুযোগ দিয়েছে এখন আলী রদি বলছেন যদি ইসলামের ভিত্তি যুক্তির উপর হতো মোজার নিচ দিয়ে মাসেহ করাটা বেশি যুক্তিযুক্ত ছিল উপরে মাসেহ করার থেকে অথচ আমি উল্লাহ সাল্লাহামকে দেখেছি তিনি মোজার উপরে মাসেহ করেছেন চামড়ার মোজার উপর আমরা যারা মাসেহ করেছি বা করতে দেখেছি আমরা নিয়ম জানা আছে যে চামড়ার মোজার উপরের দিকে আঙ্গুলের দিক থেকে একটা টান দিয়ে গোড়ালি পর্যন্ত নিয়ে আসা বেশ মাসে হয়ে গেছে তো ময়লা লাগে কোথাও উপরে না নিচে তো যদি ইসলামটার ভিত্তি একমাত্র যুক্তির উপর হতো ভক্তির উপর না তাহলে তাকাজা কি ছিল যে নিজ তুমি নিজটা নাসেহ করো ময়লাকে দূর করো আগের যুগে তো আর অনেক সময় জুতো ছাড়াই চলতো তারা চামড়ার মোজা পরে চলতো তাহলে নিচ মাসেহ করা অধিক যুক্তিযুক্ত ছিল কিন্তু আমাকে বিধান দেওয়া হয়েছে উপর মাসেহ করা আমরা যখন ইস্তেঞ্জা করি ইস্তেঞ্জা করলে আমাদের নাপাকি একদিক থেকে বের হয় কিন্তু আমরা উজু করার সময় কি সেই অঙ্গগুলো ধৌত করি নাকি হাত পা মুখ এগুলো ধৌত করি আমার হাতে কি নাপাকি লেগেছে না হাত দিয়ে নাপাকি বের হয়েছে চেহারায় কি মানে চেহারার সঙ্গে নাপাকির কি সম্পর্ক তারপর হাত ধুচ্ছি পা ধুচ্ছি চেহারা ধুচ্ছি মাথা মাসায় করছি কি যুক্তি যুক্তি দেন যুক্তির উপর আর ভিত্তি রাখেন ইসলামের কোনো বিধান যুক্তিহীন না এই কথার উদ্দেশ্য এটা না যে আমি বলতে চাচ্ছি ইসলামের বিধানগুলো যুক্তিহীন এটা না কিন্তু ইসলামের বিধানগুলোর ভিত্তি হলো আল্লাহর আদেশের উপর আল্লাহ তালার আদেশ এবং নিষেধ সেটাই হলো ইসলাম যুক্তি দুই নম্বর ধাপে যুক্তিতে ধরলেও মানি যুক্তিতে না ধরলেও মানি সর্বক্ষেত্রে এজন্য কোন একজন নাস্তিক উদাহরণস্বরূপ সে ইসলামের কোন একটা বিধান মানে না উদাহরণস্বরূপ ইসলাম বিধান দিয়েছে চোর যদি দশ দীর্হান পরিমাণ সম্পদ চুরি করে তাহলে ইসলাম বিধান দিয়েছে তার হাত কাটতে হবে হাত মানে যেখান থেকে কবজির এ জায়গা থেকে হাত কাটতে হবে যদি ন্যূনতম দশ দীর্হান পরিমাণ সম্পদ সে চুরি করে আর নিচে হলে না এখন এই বিধানটা কেউ মানছেন আপনি এখন তাকে শত শত যুক্তি দিয়ে এটা মানানোর চেষ্টা করছেন অথচ ব্যক্তিটা বাস্তবে হল নাস্তিক আপনি তাকে যতই চেষ্টা করেন না কেন এই চেষ্টা ফলপ্রসূ হবে না কেন কারণ ইমানের মূল ভিত্তিটাই তার মধ্যে নেই এক একজন নাস্তিক আপনি তাকে যদি একশোটা প্রশ্নের জবাব দিয়ে দেন একশোটা সংশয়ের সমাধান করে দেন দেখবেন একশো এক নম্বর আপত্তি নিয়ে এসে হাজির সচরাচর দেখাই যায় এগুলো একেবারে মেশিন গানের মতো ওরা প্রশ্ন ছুটতে থাকে সকাল দুপুর রাত মানে মাস্তাদি হলো ইসলামের উপর আপত্তি দাঁড় করাবে কোরআন পড়ছে হাদিস পড়ছে উদ্দেশ্য হলো ত্রুটি বের করা তো যেই ব্যক্তি সারাদিন দোষ সন্ধানে ব্যস্ত থাকে তার মেশিন গানের জবাব কয়টা দেবেন আপনি এই কে আপনি তাওহিদের উপর উঠান আল্লাহ তালার ইমান তার ভেতরে বসান আগে আল্লাহ তাল অস্তিত্ব তার মধ্যে স্বীকার করেন যদি আল্লাহর উপর সে ইমান নিয়ে আসে বেশ যখন আল্লাহর উপর ইমান হয়ে যাবে তখন আল্লাহ যা বলেছেন সবকিছুর সামনে সে আত্মসমর্পণ করবে নামই হল ইসলাম ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ আসলাম তো রব্বিল আলমিন রব্বুল আলমিনের সামনে আমি আত্মসমর্পণ করলাম তার মানে যখন আমি চিনে ফেললাম যে আমার প্রতিপালক হলেন আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে জীবন দিন তিনি আমাকে মৃত্যু দিবেন তার হাতে আমার সকল কর্তৃত্ব যখন আমি এই বিষয়টা বুঝে ফেললাম তখন আমি তার বিধানের সামনে আত্মসমর্পণ করে ফেললাম আসলাম তুলবাবিল আলমিন এটাই হল ইসলাম তো এই জন্য সুরতুল বাকরা তৃতীয় আয়তে এদিকে ইঙ্গিত করা হচ্ছে যে কোরআন সেই সমস্ত মুত্তাকিদের জন্য হেদায়ত হবে যেটা গাইবের উপর ইমান রাখে যে ব্যক্তি গায়েবকে বিশ্বাস করে না যেই ব্যক্তি শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে অনুভব করে যেটাকে সে বোধ উপলক্ষে জাগ্রত হয় শুধুমাত্র সেটাকেই সে বিশ্বাস করে গাইবের উপর ইমানের ভিত্তি রাখতে পারেনি সে কশ্চিন কালেও মুসলমানদের মধ্যে সামিল হতে পারবে না ইসলামের অনেক বিধান বাহ্যিকভাবে যেটাকে অযৌক্তিক মনে হয় কিন্তু আল্লাহ তালা সফলতা রেখেছেন সেটার মধ্যে ওই হয় সলা ইমানের ধাপের পরে এখন বলা হচ্ছে যে কোরআন তাদের জন্য হেদায়ত হবে যারা ইমান এনে ইমানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং সেটাকে আমলে পরিণত করারও অর্থাৎ ইমান তো হলো এলমি বিষয় সে আইন অর্জন করেছে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করেছে রসুলের ব্যাপারে জ্ঞান অর্জন করেছে তাকদিরের ব্যাপারে জ্ঞান অর্জন করেছে এখন জ্ঞানের অপরিহার্য দাবি হলো এটাকে বাস্তবে পরিণত করতে হবে এবং মানুষের ইমান যে বাড়ে এবং কমে এটা গত শুক্রবারেও বলেছিলাম মূল ইমানের মধ্যে বাড়া এবং কমার তো কোনো সুযোগই নেই যে এই ব্যক্তি একশোটা আকিদা রাখে আর এই ব্যক্তি নিরানব্বইটা আকিদা রাখে আর একটা আকিদাকে অস্বীকার করে একে কি আর মুসলমান বলার সুযোগ আছে কোনো মূল ইমানের মধ্যে তো কোনো কম বেশ হওয়ার সুযোগই নেই জ্ঞানের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে একটুও কম বেশ হওয়ার সুযোগ নেই একটা বিষয় অস্বীকার করলে আপনি কাফের আর আরেকটা বিষয় বাড়িয়ে ফেললে আপনি মুশ্রিক বাড়ালে মুশ্রিক কমালে কাফের সর্বাবস্থায় আপনি ইসলামের কাতার থেকে বাইরে তার মানে বিশ্বাসের ক্ষেত্রে কোনো কম বেশ হবে না আমার বিশ্বাস যা আর সমাজের সবচেয়ে বড় পীর হোক আর ওলি হোক তার বিশ্বাসতা মূল বিশ্বাসের মধ্যে কম বেশের কোনো সুযোগ নেই তাহলে ইমান আবার মজবুত হবে আর দুর্বল হবে কিভাবে ইমান মজবুত হবে আর দুর্বল হবে আমলের মাধ্যমে আমার আমল বেশি আমল মানে ইতিবাচক না নেতিবাচক আমি গুনাহ থেকে বিরত থাকে এটাও আমল এটা হলো সবচেয়ে বড় আমল ইত্যাকিল মাহার ইমতাকুন আবেদন নাস রসুল বলছেন তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো হারাম থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় এবাদতকারী হয়ে যাবে তো গুনাহ থেকে বিরত থাকা এটা হলো অনেক বড় আমল যেই সে আমল না এবং যেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বিরত থাকে না তার দুটো ক্ষতি এক নম্বর ক্ষতি হলো তার আমলগুলো নষ্ট হয়ে যায় আমলের সবগুলো বরবাদ হয়ে যায় দুই নম্বর ক্ষতি হলো গুনাহের ক্ষতি হিসাবে আমলের স্পৃহা আমলের জজবা দিল থেকে মরে যায় সুতরাং নেক আমল করতে চাইলে গুনাহ থেকে বিরত থাকা জরুরি যেই ব্যক্তি নজরের হেফাজত করে না যাকে যার দিকে তাকানোকে আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকায় সেই ব্যক্তি কোনোদিনও বুকে হাত রেখে এই কথা বলতে পারবে না আমার নামাজের মধ্যে মনোযোগ থাকে আপনি বিশ্বাস না হলে নিজে পরীক্ষা করে দেখেন যে ব্যক্তি নজরের হেফাজত করে না নজরের হেফাজত করে না দুই অর্থ হারামের দিকে তাকায় আর একটা অর্থ হলো নজরকে সে দুনিয়ার মধ্যে রাখে বাড়ি গাড়ি এগুলোর দিকে তার নজর এই রকম ব্যক্তি যার নজর হলো দুনিয়ার দিকে যার নজর হলো হারামের দিকে ইবাদতের মধ্যে সে কোনো স্বাদ পাবে না নজর হলো শয়তানের প্রথম তীর বলা হয় এই নজরকে শয়তানের প্রথম তীর বিষাক্ত তীর এই তীর যদি মানুষের গায়ে লাগে বিষাক্ত তীর মানুষ বাঁচে তো যার নজরের হেফাজত সে করতে পারে না নজরের খেয়ানত করে তো তার রুহ মরে যাবে তার দিল মরে যাবে সে তো এবাদতের মধ্যে স্বাদ পেতে পারে না এখানে বলা হচ্ছে যে ব্যক্তি অদৃশ্যের উপর ইমান রাখে ইমান রাখার পর সে যথাযথভাবে নামাজ আদায় করে শুধুমাত্র নামাজ আদায় করবে অন্য বিষয়গুলো করবে না এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো সে ইমান আনার পরে ইসলাম অর্থাৎ বাহ্যিক আমল গুলোকে নিজের মধ্যে আনয়ন করে যার এক নম্বর ভিত্তি হলো নামাজ আসসালাত ইমাদুদ্দিন ইসলামের খুঁটি হলো দিনের খুঁটি হলো নামাজ তো যথাযথভাবে নামাজ আদায় করে যথাযথভাবে নামাজ আদায় করার কি অর্থ নামাজের বাহ্যিক শর্ত এবং অভ্যন্তরীণ শর্ত সবগুলোকে লক্ষ্য রাখে বাহ্যিক শর্ত যেমন শরীর পাক কাপড় পাক জায়গা পাক কেবলামুখী হওয়া নিয়াদ করা দুকু করা সেজদা করা আরো যে বিষয়গুলো আছে এগুলো হলো বাহ্যিক বিষয় অভ্যন্তরীণ বিষয়কে নামাজের মধ্যে এখলাস থাকা নামাজের মধ্যে একাগ্রতা থাকা নামাজের মধ্যে মনোযোগ থাকা তো যখন আমার উভয় বিষয় সঠিক হয়ে যাবে তখন আমার ব্যাপারে বলা যাবে ওকে মনস্তলা যথাযথভাবে নামাজ আদায় করে তিন নম্বর এই কোরআন তাদের জন্য হেদায়ত হবে যারা আমি তাদেরকে যে রিজিক দান করেছি রিজিক অর্থ আগেও বলেছি রিজিক মানে খাবার না রিজিক মানে হলো জীবন উপকরণ একটা জীবন চলার জন্য যত উপকরণ লাগে সবগুলোর নামই হলো রিজিক ফিকুন আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সেখান থেকে তারা খরচ করে তার মানে হলো যেই ব্যক্তির মধ্যে সম্পদের মোহ থাকবে সম্পদের লোভ থাকবে সেই ব্যক্তির জন্য কোরআন হেদায়ত হবে না কোরআন হেদায়ত হবে তার জন্য যে তার অন্তরকে কোরআন গ্রহণের জন্য কোরআনের হেদায়ত গ্রহণের জন্য প্রস্তুত করেছে যার আগ্রহ যার ভালোবাসা যার একাগ্রতা কোরআনের প্রতি যার অন্তর লোভের দ্বারা পরিপূর্ণ দুনিয়ার দ্বারা পরিপূর্ণ এই অন্তর তার এই কোরআন তার অন্তরের মধ্যে আলো জ্বালবে না সুতরাং অমিম্মা রাজাকুন আমি তাদেরকে যা দান করেছি যে জীবন উপকরণ দিয়েছি সেখান থেকে খরচ করে কোন খরচ আল্লাহ কিন্তু এটা বলেননি জাকাত দেয় বলেছেন সদাকাতুল ফিতির কোন খরচের কথা খাস করেননি তার মানে কি এখানে শুধুমাত্র জাকাতের সঙ্গে সীমাবদ্ধ না জাকাত তো দিতেই হবে যে ব্যক্তি জাকাত দিবে না তার তো পুরো সম্পদটাই পবিত্র হবে না কালো টাকা আমাদের সমাজে কালো টাকাকে সাদা করার উপায় হলো ট্যাক্স দেওয়া কর দেওয়া কর দিলে আপনার কালো টাকা সাদা হয়ে যাবে কিন্তু ইসলাম বলেছে তোমার কালো টাকা সাদা হবে জাকাত দিলে প্রতি একশোর আড়াই পার্সেন্ট অর্থাৎ আপনি আড়াই পার্সেন্ট যখন দিয়ে দিচ্ছেন পুরো সম্পদটা আপনার পবিত্র হয়ে গেল আড়াই পার্সেন্ট দিচ্ছেন না পুরো সম্পদটাই আপনার জন্য আজাবের কারণ হয়ে যাবে তো জাকাত তো দিতেই হবে সাদাফাতুল ফিতির এবং মানত যদি কেউ করে মানতের খরচ সেটা তো দিতেই হবে এছাড়াও আরো অনেক খরচ আছে উদাহরণস্বরূপ ইসলাম পরিবারের উপর খরচ করাকে অপরিহার্য করেছে স্ত্রী সন্তান সন্ততি এবং হাদিসের মধ্যে এসেছে এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা খরচ কেউ যদি তার স্ত্রীর উপর কোনো খরচ করে পরিবারের উপর খরচ করে এবং এখলাসের সঙ্গে অন্তরের মধ্যে স্বভাবের আশা রেখে করে তাহলে সে সদকার থেকেও বেশি স্বভাব পাবে পরিবারের উপর খরচ করতে গিয়ে অনেকে ত্যক্ত বিরক্ত হয়ে যায় যা কামাই করি যত কষ্ট করি সব তো ওদের পেছনেই খরচ করতে হচ্ছে নিজের জীবনকে তো ওদের পেছনেই বরবাদ করে দিচ্ছি কিন্তু তার মধ্যে যদি হাদিসের চেতনা থাকে হাদিসের জ্ঞান থাকে সে বুঝবে আমার একটা টাকাও তো বেকার যাচ্ছে না আমি সৎকা করলে সেটা যেমন আমার আখেরাতের পুঁজি হচ্ছে আমি আমার স্ত্রী সন্তানের জন্য যা করছি এটাও তো আখেরাতের পুঁজি সেই ব্যক্তি স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়ে কথা ভাববে না আরে আমার তো নফল নামাজ ছুটে যাচ্ছে আমি তো দিন থেকে পিছিয়ে পড়ে যাচ্ছি সে ভাববে স্ত্রীর দিকে যদি আমি রহমতের নজরে তাকাই আর স্ত্রীও যদি আমার দিকে রহমতের নজরে তাকায় হাদিসে এসেছে আল্লাহ তাহলে এই দুইজনের দিকে রহমতের নজরে তাকান স্ত্রীর মুখে ভালোবেসে খাবার তুলে দেওয়া এবারে তো হাদিসের চেতনা যদি কারোর মধ্যে আসে তখন সে স্ত্রীকে সময় দিতে গিয়ে এই কথা ভাববে না আরে আমার তো দিনে আমল ছুটে যাচ্ছে আজকাল তো অনেক মানুষ এমন দেখা যায় আড়াই ঘন্টা আট ঘন্টায় মেহনত গুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু মেহনত গুরুত্বপূর্ণ তো ঠিক আছে ফ্যামিলিকে সময় দেওয়াটা কি অগুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে সারাদিন অফিস করে এসে এসার সময় থেকে আমল শুরু করে করে এগারোটার সময় ঘরে গিয়ে কোন রকম খেয়ে না কিন্তু এদেরও যে একটা হক আছে হক বলতে অন্যান্য শুধু খরচ করাটাই হক না আপনার থেকে সময় পাবে তার বিয়াত পাবে আপনার থেকে দিক নির্দেশনা পাবে এটাও তাদের হক আল্লাহ তালা আপনাকে আমানত দিয়েছেন এই পরিবার এই সন্তান সন্ততি পুরোটাই আমান আল্লাহ তালা কেয়ামতের দিন এদের সম্পর্কে জিজ্ঞেস করবেন তো কোন মানুষ যদি এই বিষয়ে একটা চেতনা তার মধ্যে জাগ্রত রাখে তখন সে সন্তানের পেছনে খরচ করতে স্ত্রীর পেছনে খরচ করতে স্ত্রীকে সময় দিতে কখনো তো ক্লান্ত ত্যক্ত বিরক্ত হবেই না উল্টো সে আরো প্রফুল্ল হবে তার মধ্যে উদ্যম জাগ্রত হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী থেকেই তো আমরা শিক্ষা নিব কয়েকজন সাহাবি এসে রাসুলের আমল সম্পর্কে খোঁজ নিচ্ছেন তো খোঁজ নেওয়ার পরে যখন তাদেরকে জানানো হলো রসুলের জীবন এরকম তিনি এই আমল করেন কান্নাহম তাকাল্লুহা তারা সেটাকে স্বল্প মনে করলো আরে রাসুল এত অল্প আমল করে আমরা তো ভাবছিলাম বিশাল বিশাল সারাদিন নকল নামাজ পড়তে থাকবে রোজা রাখতে থাকবে ওই এগুলোই করবে সারাদিন তো তারা তখন বলল তিনি তো রাসুল আল্লাহ তালা তার সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছেন তার তো এগুলো দ্বারা মুক্তি পেয়ে যাবেন কিন্তু আমরা তো গুনাহার বান্ধা তো এখন একজন বলল আমি সারা জীবন রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আর একজন বললো আমি কোনোদিন নারীর কাছাকাছিও যাব না মানে বিয়ে সাদিও করবো না জঙ্গলে চলে যাবো ইবাদত করব। এরকম এক একজন এক একটা ইচ্ছা করা শুরু করলো যখন রসুলের কাছে খবর গেল রসুল বললেন আমি রোজা রাখিও রোজা ভাঙিও ভাঙি মানে একদিন রাখি আবার রাখি না আমি রাত্রে ঘুমাইও এবাদত করি একইভাবে আমি বিবাহ করি এরপরে গিয়ে বলেছেন ফেমান রহিবা আন সুন্নাতি ফেলাইছে মিন্নি যে আমার সুন্নত থেকে বিমুখ হবে এখানে বিয়ে উদ্দেশ্য যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হবে একটা হলো বিয়ে করেনি অন্য কোনো কারণে করেনি সুযোগ হয়নি আর একটা হলো বিমুখ হওয়া যেটাকে সে খারাপ মনে করছে এর থেকে সে বিমুখ এর ব্যাপারে তার অনাগ্রহ যদি এরকম হয় তাহলে ইসামিননি সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না তো ইসলাম শিখতে হবে ইসলাম বুঝতে হবে আমার আকল দিয়ে না আমার আকল তো বলবে বেশি বেশি তসবি পরও তোমার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু আমার ইসলাম আমাকে বলবে যেই ব্যক্তি জঙ্গলে গিয়ে এবাদত করে তার থেকে অনেক বেশি উত্তম যেই ব্যক্তি সমাজের মধ্যে থেকে আল্লাহর এবাদত করে কারণ জঙ্গলে গিয়ে যে এবাদত করলো তার সামনে অনেক বিষয়ই নেই গুনা সুযোগ নেই গুনা করতে পারছে না পরিবার পরিজনের ফিকির নেই এই নেই সেই নেই বিভিন্ন কিছু নেই তো যেই মানুষটা দুনিয়ার ব্যস্ততার মধ্যে থেকেও আল্লাহ তালার জন্য সময়কে ফারেক করছে তার মর্যাদা অবশ্যই আল্লাহর কাছে বেশি এই জন্যই তো আল্লাহ তালা গরিবকে ধনির পাঁচশো বছর আগে জান্নাতে দিবেন কারণ ধনী তোমার টাকা পয়সার ফিকির করতে হয় না বা কম করতে হয় তোমার জন্য এবাদত করা তুলনামূলক সহজ কিন্তু যেই ব্যক্তিকে রিক্সা চালিয়ে কাজ করে সারাদিন মেহনত করে উপার্জন করতে হয় সেই ব্যক্তির জন্য দশ মিনিট সময় ফারেক করাও মুশকিল তো এই ব্যক্তি যখন কোরবানি করে দশ মিনিট সময়কে ফারেক করবে এই দশ মিনিটের দাম আল্লাহর কাছে তোমার এক ঘন্টার দামের থেকেও বেশি এক্সট্রা ফাজিল আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন কারণ বিপদে পড়ে কয়জন আল্লাহকে স্মরণ রাখতে পারে তো মিম্মা ইউনফিকুন আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি শুধু টাকার কথা বলেননি যে জীবন উপকরণ দিয়েছে সেখান থেকে খরচ করে তো এখানে বললাম যে খরচকে আল্লাহ সীমাবদ্ধ করে দেননি শুধু জাকাত শুধু সদকাতুল ফিতির শুধু মানত কোনটা খাস করে দেননি তার মানে খরচ করে তারা দিলের মধ্যে এটাকে জমায় না তো ইসলামের একটা চেতনাই হলো তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের ভাইয়ের জন্য ভাই মানে আপন ভাই না মুমিন ভাই যে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে আমি আমার নিজেকে জিজ্ঞেস করি নিজেকে অন্যের দিকে তাকানোর জরুরত নেই আমি আমার নিজেকে জিজ্ঞেস করি রাসুল তো বলছেন ওই ব্যক্তি নির্মাণ পরিপূর্ণই হয়নি যে তার ভাইয়ের জন্য ওই জিনিসকে পছন্দ করে না যা নিজের জন্য পছন্দ করে আমার অবস্থা কি এরকম যে আমি নিজের জন্য সেই জিনিসকেই ভালোবাসি যে অন্যের জন্য ভালোবাসি নাকি আমি অন্যকে ঠকিয়ে হলেও নিজেকে প্রাধান্য দেওয়ার ফিকিরে সবসময় নিয়োজিত থাকি এটা দিনের ক্ষেত্রেও প্রযোজ্য দুনিয়াবী ক্ষেত্রেও প্রযোজ্য দিনের ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমি নিজে দিনের উপর চলতে চাই আমি আমার নিজের জন্য দিনকে পছন্দ করি আমি আমার নিজের জন্য জান্নাতকে পছন্দ করি আমার ইমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি অন্যান্য মুমিন ভাইদের জন্য জান্নাতকে ভালোবাসবো তাদের জান্নাতে যাওয়ার ফিকির করব। তাদের পরকাল কিভাবে সুন্দর হয় সেই ফিকির করব। তারা কিভাবে প্রকৃত মুমিন হয়ে যায় সাহাবিদের ইমানের মতো হয়ে যায় সমস্ত কুফরি মতবাদ মতদর্শ এবং কুফরি ধর্ম থেকে মুক্ত হয়ে যায় এই ফিকির করবো এবং দুনিয়াবি ক্ষেত্রে আমি খুব খাচ্ছি আমার প্রতিবেশী খাচ্ছে না আমার অন্য মুমিন ভাই খেতে পারছে না আমার সেদিকে নজর নেই আমি খুব দামি পোশাক পরছি অন্য ভাই পড়তে পারছে না আমি খুব বিলাসিতার মধ্যে আছি আর অন্য ভাই তার দৈনন্দিন প্রয়োজনগুলোই সারতে পারছে না তার নুনান্তে গিয়ে পান্তা ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমার জীবন খুব দেদাস্তে চলে যাচ্ছে আমি খুব এগিয়ে যাচ্ছি ভাবছি খুব ভালোই তো আছি কিন্তু আমার রসুল বলছেন তোমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি আর দিন আর নসিহা ইসলামের মূল কথাই হলো মানুষের কল্যাণ কামনা করা দিন মানে হলো কল্যাণ কামনা কল্যাণ আলিমান সাহাবাইকেরাম বলল কার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেন এক নম্বর হল আল্লাহর জন্য কল্যাণ কামনা আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে দিতে চান তোমরা আল্লাহর জন্য কল্যাণ কামনা করো যেন আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে দিতে পারেন নিজেদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করো ওয়ালি কিতাবি আল্লাহর কিতাব এর জন্য কল্যাণ কামনা বলে জন্য কামনা বলে মুসলমানদের শাসক আমিরুল জন্য কামনা বলে এবং সাধারণ বান্দাদের কামনা ইসলাম হলো কামনা এজন্য আপনারা শুনেছেন ইমানের শাখা আছে অনেকগুলো যে শাখাগুলোর মধ্যে বলাই হয় যে সর্বনিম্ন শাখা হলো পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কষ্টদায়ক বস্তু তখন সরাতে পারবো যখন আমার নজরে পড়েছে চোখে যদি না পড়ে সরাবো কিভাবে চোখে তো যখন আমার পড়ে গেল তার মানে আমি কিন্তু সেফ আমার সামনে একটা কষ্টদায়ক বস্তু পড়লো তার মানে আমি এটা থেকে মুক্ত আমি তো দেখলাম যে পথের মধ্যে একটা গর্ত আছে আমি পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলাম কিন্তু আমার ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না আমার ইমানের একটা শাখার মধ্যে কমতি থাকবে যতক্ষণ না আমি অন্য ভাইয়ের জন্য কষ্টদায়ক বস্তু সরানোর ফিকির করব পথের মধ্যে একটা পশু মরে গন্ধ হয়ে আছে আমি এটাকে সরিয়ে দিই একটা গর্ত হয়ে আছে এখানে কোনো পতাকা বা কিছু একটা গেড়ে দেই দূর থেকে মানুষ যেন বুঝতে পারে এখানে কোনো একটা ই আছে পথের মধ্যে একটা ইট পড়ে আছে কলা ছোকলা পড়ে আছে একজন মানুষের দুর্ঘটনা ঘটতে পারে মানুষ হয়তো লক্ষ্য করবে না আমি এটার ব্যবস্থা করে দিই কাচের গ্লাস মানুষ হয়তো এখানে রাতের বেলা অনেক সময় বোঝা যায় না সহজে গিয়ে ধাক্কা খেয়ে যায় তো আমি এটাকে একটা লাল চিহ্ন দিয়ে দিই যেন বোঝা যায় কাচের গ্লাস যে কোনো ভাবে হোক যে কোনো প্রকারের কষ্টদায়ক বস্তু সরানো এটা হলো ইমানের একটা শাখা আমি যদি সারা জীবনে কষ্টদায়ক বস্তু একটাও না সরাই এই চেতনাই যদি আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু একথা স্বীকার করতে বাধ্য আমার ইমান যতখানি হোক না কেন একটা শাখা এখনো কম আছে যে আমি তো বড় মানুষ আমি বড় হুজুর আমি কেন এগুলো সরাবো এগুলো কত মানুষ আছে করার জন্য এই চেতনা যদি আমার মধ্যে চলে আসে আমার মধ্যে ইমানের একটা শাখার কমতি আছে সব ঠিক আছে একটা শাখার কমতি আছে আমার ইমান পরিপূর্ণ হয়নি এজন্যই তো আল্লাহ তালা বলছেন চারপাড়া মায়া আয়াতিলাম টানালুল বেররা হাত্তা তুমফি তুমি তুহিবুন তোমরা ততক্ষণ পর্যন্ত সব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা সেই জিনিস থেকে খরচ করো পুরোটা খরচ করার কথা বলেননি সেই জিনিস থেকে খরচ করো যেটাকে তোমরা ভালোবাসো প্রিয় জিনিস থেকে খরচ করা কষ্টকর যে জিনিস আমার পছন্দের না একটা আতর এটা আমি কিনলাম ভালো লাগছে না এই আতর কাউকে হাদিয়া দিয়ে দেওয়া তুলনামূলক সহজ না আমার ভালো লাগে না দিলে মাথা ঘুরায় এবার গেলাম হুজুরের কাছে হুজুর আপনার জন্য নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য ব্যবহার করবেন আপনি তো এটা দিলাম এটা তো সহজ তো এটার মধ্যে আমার অন্তরের উপরে কোনো মুজাহাদা হয়নি আমার অন্তর থেকেও দুনিয়ার মহব্বত বের হয়নি আমার সব পরিপূর্ণ অর্জন হবে তখন যখন আমি সেই জিনিসটাকে খরচ করবো যেটাকে আমি ভালোবাসি আমি আমার নিজেকে জিজ্ঞেস করি আমার জীবনে কি এরকম একটা রেকর্ডও আছে যে আমি আমার ভালোবাসার জিনিস যেটা দিতে গেলে আমার অন্তরের মধ্যে একটু বাধে আল্লাহ এটা কত মহব্বতের জিনিস কত ভালোবাসার জিনিস আমার এই জিনিস দিচ্ছি এই জিনিসকে আপনি আপনার দিল থেকে বের করেন দিল থেকে যখন গায়রুল্লাহকে বের করবেন তখন দিলের মধ্যে আল্লাহ ঢুকবে এগুলো হলো অন্তরের মুজাহাদা পল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পেতে চান মুজাহাদা করেন মুজাহাদা ছাড়া পৃথিবীতে কিছুই অর্জন হয় না কোয়ান্টাম মেথড ওটা তো ইসলাম সম্মত কোনো পন্থা না কিন্তু আপনি দেখেন কোয়ান্টাম মেথডের অনুযায়ীও যদি আপনি মেহনত করতে চান আপনাকে মোজাহাদা করতে হবে পৃথিবীর যে কোনো ধর্ম হোক বাতিল ধর্ম হিন্দু হোক বৌদ্ধ হোক তারা যদি তাদের ধর্মের ক্ষেত্রে অগ্রসরমান হতে চায় মোজাহাদা করতে হবে মেহনত ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছু অর্জন হয় না আমি সাঁতার শিখতে চাই আমাকে মেহনত করতে হবে দুই দিন পানি খেতে হবে একটু ডুবতে হবে সাইকেল চালানো শিখতে চাই সাইকেল নিয়ে নামতে হবে দুই একবার পড়তে হবে যে কোনো জিনিস একটু মোজাহাদা করতে হবে করব তারপর শিখবো তো আমি আমার অন্তরের মধ্যে আল্লাহকে বসাতে চাই অন্তরের সঙ্গেও তো মুজাহাদা করতে হবে নাকি অন্তর যা বলে আমিও তাই করি অন্তরের পক্ষে পক্ষে আছি অন্তরের সঙ্গে আমার কোনো মুজাহাদা নেই তো এই অন্তর যখন আমাকে গুনাহের কথা বলবে তখন আমি অন্তরের সঙ্গে যুদ্ধ করতে পারবো না কারণ আমি তো আমার অন্তরের দাস আগ থেকেই হয়ে আছি অন্তরের বিরুদ্ধাচরণ করা এটা হলো আমার হেদায়তের পথে চলার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেই ব্যক্তি অন্তরের সঙ্গে যত বেশি মুজাহাদা করার যোগ্যতা অর্জন করেছে সেই ব্যক্তির জন্য শরীয়তের উপর চলা তত বেশি সহজ এই জন্য যারা হিজরা সমাজের মধ্যে হিজরারা চাইলেও খুব বেশি দিনই ক্ষেত্রে তারা কি করতে পারে না কেন পারে না কারণ যেই ব্যক্তির মধ্যে গুনাহের সাহাওয়াতি নেই গুনাহের শক্তিই নেই তার মর্যাদা তখন বাড়বে যখন সে নিজের গুনাহকে দমন করে যার মধ্যে গুনাহের শক্তিই নেই তার তো দমন করার প্রশ্নই নেই যেমনি ভাবে ফেরেস্তারা আল্লাহ তালা ফেরেস্তাদের থেকেও যেই সমস্ত মুমিন বান্দারা মুমিন বান্দাদের মধ্যে যারা গুনাহ থেকে মুক্ত থাকে এবং আমল করে সাধারণ ফেরেস্তার থেকে তাদের মর্যাদা বেশি এবং আমাদের নবীগণ ফেরেস্তাদের মধ্যে যারা সিনিয়র ফেরেস্তা তাদের থেকে মর্যাদা বেশি জিবরিল আলহ ইসলামের মর্যাদা বেশি না আমাদের রসুলের মর্যাদা বেশি কারণ ফেরেস্তার মধ্যে দুনিয়াবি চাহিদাই নেই তার দুনিয়াবি প্রয়োজনীয়তা নেই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তো যাকে যত বেশি পরীক্ষা পরীক্ষার শিকার হতে হবে স্বাভাবিকভাবেই বোঝা যায় তার মর্যাদা তত বেশি বাড়বে এজন্য তো রসুল বলেন সবচেয়ে বেশি বিপদ আক্রান্ত হয় নবীরা সুম্মাল আমসাল ফাল আমসাল এরপর নবীদের সঙ্গে যার যত বেশি সাদৃশ্য তার বিপদ তত বেশি আপনি ইসলামের উপর চলেন আপনি হাজি শুনে যে রেওয়ায়ত করেন যে শেষ জামানার মধ্যে ইমান টিকিয়ে রাখা হাতের মধ্যে আগুন টিকিয়ে রাখার মতো কষ্টকর হবে কিন্তু আপনি সমাজের মধ্যে চলতে গিয়ে কোথায় কষ্ট আপনার আপনাকে সবাই সালাম দেয় সেলুট দেয় বাহবা দেয় আপনাকে নেতা হিসেবে নিয়ে যাওয়া হয় স্টেজে সম্মানের সঙ্গে বসানো হয় অথচ রাসুলের হাদিস বলছে শেষ জমানার মধ্যে ইমান হাতে রাখা এই পরিমাণ কঠিন হবে রাসুল বলছেন সবচেয়ে বেশি বিপদাক্রান্ত হয় নবীরা হুম্মাল আনফাল ফাল আনফাল এরপর নবীদের সঙ্গে যার সম্পর্ক যত বেশি যার জিন্দগির মধ্যে নবীর আদর্শ যত বেশি তাকে তত বেশি পরীক্ষার শিকার হতে হবে আপনি খুলে দেখেন আবু বকর আনহু দুই বছর মাত্র শাসন করেছেন দুই বছরে কি পরিমাণ তাকে বিপদের শিকার হতে হয়েছে কত ফেতনার মোকাবেলা করতে হয়েছে ওমর রদি আল্লাহ জীবনে দিয়ে দিতে হয়েছে ওসমান রদি আল্লাহ শাহাদত বরণ করতে হয়েছে আলী রদি আল্লাহ তিনিও শহীদ হতে হয়েছে হোসাইন রদি আল্লাহ আসলে দৌহিত্র তাকেও কারবালার ময়দানে শহীদ হতে হয়েছে বিপদ আমার তো কোনো বিপদ নেই আমার বিপদ নেই কারণ আমি লাইলাহ ইল্লাহ স্পিরিটে আমার মধ্যে আসেনি আসবে থেকে লাইলাহ আমাকে তাওহিদ শেখায় সারাটা জীবন বসে ষাট বছর সত্তর বছর বসে আমি আজ পর্যন্ত তাওহিদ কি এটাই চিনতে পারলাম না তো আমার যখন ইমানের মূল বিষয়গুলো সম্পর্কে ধারণাই নেই ত্যাগের প্রশ্ন থেকে আসবে আজকের যুগের মধ্যেও যদি কোনো ব্যক্তি প্রকৃত উপর ওঠে প্রকৃত ইসলামের উপর ওঠে যে ইসলামের উপর সাহাবা ইকরাম ছিলেন আজকের যুগেও তাকে পৃথিবীর মধ্যে পরীক্ষার শিকার হতে হবে রাসুল হাদিসে এমনি বলেন দুনিয়া সিজনুল মুমিন ও জন্নাতুল কাফের দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফের জন্য হলো বালাখানা স্বর্গ কাফের যা ভোগ করে দুনিয়া ভোগ করে যাবে আর মুমিনের জন্য দুনিয়া জেলখানা জেলখানার মধ্যে যা চায় তাই পাওয়া যায় স্বাধীনতা থাকে তাহলে দুনিয়াকে পুরো দুনিয়াকেই মুমিনের জন্য বলা হলো জেলখানা অথচ আমার জন্য তো দেখি দুনিয়াই বালাখানা একটা হিন্দুর মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায় সমাজের মধ্যে সে যা খায় তার থেকে আমি ভালো খাই সে যেমন থাকে তার থেকে আমি ভালো থাকি তার থেকে সমাজের সম্মান আমার বেশি আমার মর্যাদা বেশি আমার কদর বেশি তাহলে কি হাদিসগুলো অর্থহীন ভুল মিথ্যা ইউসুফ আলহ ইসলামকে যখন গুনাহের দিকে ডাকছেন তিনি কি বলছেন হে আমার প্রতিপালক আমার কাছে ওরা আমাকে যেদিকে ডাকছে ওরা আমাকে যে গুনাহের দিকে ডাকছে এর থেকে জেলখানা আমার কাছে অধিক প্রিয় কারণ পুরো দুনিয়াটাই তো জেলখানা মমিনার জন্য পুরো দুনিয়ায় যখন জেলখানা ছোট ছোট জেলখানাগুলো এখানের মধ্যে আর কি মর্যাদা রাখে একটা হারাম জিনা করা কি কুফুর নাকি জিনা করা কুফুর কেউ জিনা করলে কাফের হয়ে যায় একটা হারাম কবিরা গুণা আর কবিরা গুণা করার পর কেউ যদি আল্লাহ তাল্লাহ কাছে তবা করে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় একটা কবিরা গুনাহের উপর তিনি জেলখানাকে প্রাধান্য দিচ্ছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে গল্প জন্য এই করেননি কোরআন বই না কোরআন রূপকথার গল্প না মধ্যে একটা কথাও না ইউসুফ আলাই এই আয়াত উল্লেখ করার কি উদ্দেশ্য তার মানে আমাদেরকেও শিক্ষা দেওয়া হচ্ছে তোমাকে যদি খেতনার দিকে ডাকা হয় তোমাকে যদি কুফুরের দিকে ডাকা হয় হারামের থেকে কুফুরের মর্যাদা অবশ্যই বেশি হারামে লিপ্ত হলে এটা তো হালকা কুফুরে যে লিপ্ত হবে তার তো ইমানই শেষ তোমাকে কুফরের দিকে ডাকা হয় কুফরি মতাদর্শ মতামতের দিকে ডাকা হয় আর তুমি সেখানে নিজেকে অপরূপ বলে নিজে আমি মাজুর এই কথা বলে সেখানে নিজে চলে যাচ্ছ তুমি যে আমার কিছু করণীয় নেই বিকল্প নেই তাহলে আমিও এখানে গিয়ে ডুব দেই আর তুমি ইউসুফ আলাই ইসলামের জীবনে থেকে আদর্শ গ্রহণ করো যেই ব্যক্তি মাজুর ছিল যার বের হওয়ার কোনো পথ ছিল না সাতটা দরজা লাগিয়ে দেওয়া হয়েছে বের হওয়ার পথ নেই বাহ্যিক কোন উপায় নেই সেখান থেকে মুক্তি পাওয়ার তারপর দৌড় দিচ্ছেন তুমিও দৌড় দাও তুমিও বলো রব্বিসিজন আমি হে আল্লাহ এই সমাজের নামধারী মুসলিমরা মুনাফিকরা কাফের এবং মুশ্রিকরা আমাকে যে ইসলামের দিকে ডাকে আমাকে যে মতবাদের দিকে ডাকে আমাকে যে মতদর্শের দিকে ডাকে হে আল্লাহ এর থেকে জেলখানা আমাদেরকে সদিক দিয়ে একজন মানুষের চেতনা যখন এই কথা হবে তখন তার মধ্যে সুন্নতি ইউসুফি জিন্দা হবে আর এটাকে শুধুমাত্র ইউসুফ আলহ ইসলামের সুন্নত নাকি রসুল্লাহ সাল্লাহাম শেবে আবি তালেবের মধ্যে তিন বছর বন্দি করে রাখা হয়েছে যেই সেই বন্দী না বয়কট কেউ কথাও বলতো না মেয়েও বিয়া দিত না কোনো কিছু বিক্রিও করতো না কিছু না সাহাবাই কেরাম গাছের পাতা খেতে খেতে নিজেদের স্টেঞ্জাগুলো ছাগলের মতো হয়ে গেছে আপনাকে দিনের জন্য কতটুকু ত্যাগ করতে হয়েছে অথচ রসুলের হাদিস বলছেন যেই ব্যক্তি নবীদের সঙ্গে সম্পর্ক যত বেশি তার পরীক্ষা আসবে তত বেশি আমার পরীক্ষা আসে না কারণ আমার মধ্যে ইমান নেই ফিকুন এখানে অন্তর থেকে গায়রুল্লাহকে বের করার শিক্ষা দেওয়া হচ্ছে তুমি তোমার অন্তর থেকে গায়রুল্লাহকে বের করো তুমি দেখো আল্লাহ তালাকে ছাড়িয়ে আমার মনোযোগ কোনটা বেশি কেড়ে রাখে কোনটা আমার কাছে অধিক প্রিয় এই আয়াত যখন নাজিল হয় এক সাহাবির রসুলের কাছে যান গিয়ে বলেন হে আল্লাহ রসুল অমুক বাগানটা আমি আপনাকে সৎকার করে দিলাম রাসুল নিজে তো সৎকার গ্রহণ করতে পারেন না তার মানে এটা তিনি যেন বিলিয়ে দেন আমি আপনাকে দিয়ে দিলাম এটা কারণ এটা হলো আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এই বাগানটা এখানে আমি বিশ্রাম করতাম আমি এটার সবচেয়ে বেশি যত্ন নিতাম তো আমি মারাজাকনা হুমফিকুন আনফাকা ইউনফিকু শব্দটা এসেছে নাফাকর মূল ধাতু থেকে নাফাক শব্দের অর্থ হল সুরঙ্গ সুরঙ্গ তো বুঝি আমরা সুরঙ্গ একজন ঢুকে ঢুকে বের হয় আরেক মাথা দিয়ে তার পিছে পিছে আরেকজন আসতে পারে একজন যায় আরেকজন আসে একসাথে তো বেশি মানুষ চলা যায় না সুরঙ্গের মধ্যে তো এখান থেকে খরচ করার ক্ষেত্রেও এই শব্দ চয়ন করা হলো তার মানে কি তার মানে হলো আপনি যখন খরচ করবেন একটাকে বের করে দিলেন যখন একটাকে বের করলেন পিছনে পিছনে আর একটা ঢুকবে এই জন্য তো বলা হয় জাকাত বরকতের মাধ্যম বাহ্যিকভাবে মনে হয় একশো পার্সেন্ট থেকে আমার একশো টাকা থেকে আড়াই টাকা কমে গেল আপনার হিসাবে একশো থেকে আড়াই টাকা যেই ব্যক্তির আছে মিলিয়ন মিলিয়ন ডলার তার জন্য আড়াই পার্সেন্টকে কম কথা নাকি তার আড়াই পার্সেন্ট দিয়ে আপনার এই ভাজন চালা মোটামুটি বড় লোক হয়ে যাবে তো এই ব্যক্তি আড়াই পার্সেন্ট দেওয়াই কি পরিমাণ মুজাহাদা তার জন্য এখন রসুল বলছেন এটা বরকতের কারণ বাহ্যিকভাবে মনে হয় কই এটা তো দেখি আরো বেবরকতির কারণ এটা যে বরকতের কারণ এটা বোঝার জন্য গাছের দিকে তাকাতে হবে কোনো গাছ ফলদার গাছগুলো ধরেন বড়ই গাছ বড়ই গাছের ডালগুলো কেটে দেয় না ডালগুলো কাটার পর ছোট ছোট বাচ্চারা অনেক সময় পেরেশান হয়ে যায় আমারও মনে আছে ছোটবেলায় জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার এই গাছটা এত ফল হয় গাছটা এভাবে কেটে ফেলছেন মানে খুব মায়া লাগছিল অন্তরে তখন এই জবাব দেওয়া হয়েছিল এটা যদি কাটা হয় তাহলে আরো বেশি সে পরিপূর্ণ হবে তার ডালপালা বাড়বে ফল বাড়বে যদি না কাটা হয় বেবরকতি হবে জাকাতটা হলো এরকম জাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া জাকাত দিচ্ছেন কেটে দিচ্ছেন পুরাটা কাটছেন না শিকড় কাটেননি আপনি আড়াই পার্সেন্ট কাটলেন যখন কাটলেন তখন আপনার আরো বাড়বে বাড়বে জাকাত দিবেন না পুরো সম্পদের মধ্যে বেবরকতি পুরো সম্পদের মধ্যে আল্লাহ তালা এখানে বরকত রাখবেন না তেমনি ভাবে ইনফাক ইনফাক মানে হলো খরচ করা ওমা তুম ফিকুমিন খাইরি ফাইলে ইলাইকুম তোমরা নেক যা কিছু খরচ করো না কেন ফাইলে ইলাইকুম তোমাদেরকে সেটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে আর ইসলামের ক্ষেত্রে আমরা দেখি ইসলাম নেক আমল দশ গুণ দেয় ইসলাম নেকামলে দশ গুণ দেয় মানে যা আবিল হাসান ফালাহু আশু যে ব্যক্তি কোনো একটা নেক কাজ করলো তাকে দশ গুণ পরিমাণ দেওয়া হবে যার কারণে সর্বনিম্ন জান্নাত এই দুনিয়া এবং আরো দশটার সমান সব ক্ষেত্রে দশ গুণ এখন আমি আড়াই পার্সেন্ট খরচ করলাম আড়াই পার্সেন্টকে যদি আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেয় কয় পার্সেন্ট আসবে আর এটা তো হলো সর্বনিম্ন দশ পার্সেন্ট এটা হলো সর্বনিম্ন আল্লাহ যাকে চান আল্লাহ আল্লাহ আলিম আল্লাহ তালা যার জন্য ইচ্ছা করেন তাকে আরো বাড়িয়ে দিতে থাকেন কত পার্সেন্ট বাড়াবেন আল্লাহকে পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ করার দরকার নেই উনপঞ্চাশ কোটি আর সাতাইশ কোটি বিশ কোটি কোনো খাস করার দরকার নেই আল্লাহ যদি চান মিলিয়ন মিলিয়ন দিতে থাকবেন আল্লাহর কি কম আছে আল্লাহ আল্লাহ প্রাচুর্যময় আলিম আল্লাহ অবগত আল্লাহ জানেন আপনার নিয়ত কি আপনার এখলাস কি সে অনুপাতে আল্লাহ প্রাচুর্যময় আল্লাহ দিতে থাকবেন যার জন্য চান যতটুকু চান ততটুকু দিতে থাকবেন তো এই জন্য নিজের কাছে যেটা আছে সেটাকে যত বেশি আমি বের করব আমার সম্পদের মধ্যে বরকত হবে এবং আপনি লক্ষ্য করবেন যারা ভালো কাজে ব্যয় করে আল্লাহ তালা তাদের সম্পদে বরকত দেন যেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জন্য নামাজকে ছাড়ে দুনিয়ার জন্য দিনকে ছাড়ে আল্লাহ তালা দুনিয়ার ক্ষেত্রেও তাকে একটা পেরেশানির মধ্যে ফেলে রাখেন বেবরকতির মধ্যে ফেলে রাখেন অপরদিকে যেই ব্যক্তি দুনিয়া নিয়ে চললেও দিনের মধ্যে দুনিয়াকে ঢোকায় না সে দিন পালনের ব্যাপারে সচেষ্ট থাকে আল্লাহ তালা তার সেক্ষেত্রে বরকত দিয়ে দেন উসমান গনি নামের সঙ্গেই লেগে গেছে গনি গনি মানে হলো ধনী উসমান গনি আমাকে আপনাকে কিন্তু এতটা গনি বলা হয় না কে বলা হয় কারণ নামের সঙ্গে এখনো লাগেনি উসমান গনি নামের সঙ্গেই লেগে গেছে কিভাবে লাগলো তো সম্পদ আল্লাহ তালা তো সুলাইমান আলী ইসলামকেও দিয়েছিলেন কিন্তু তারা সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায়নি তাদের কৃতজ্ঞতা বোধ আরো বেড়ে গেছে যার কারণে আল্লাহ তালা তাদের সম্পদকেও স্থায়িত্ব দিয়েছেন তাদেরকে মর্যাদাবান করেছেন আর ফেরাও নমরুদ কারণ আর হামানরা সম্পদ পেয়ে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদের ক্ষমতাও কেড়ে নিয়েছেন সম্পদকেও কেড়ে নিয়েছেন এবং তাদেরকে এমন লাঞ্ছিত করেছেন কেয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিতই থাকবে অমিম্মা সুতরাং জীবন উপকরণ যেগুলো আছে আমাকে আল্লাহ তালা যতটুকু দিয়েছেন সেখান থেকে খরচ করা রাসুল নিজে দোয়া করছেন রাসুলের দোয়া যে কবুল হবে এ ব্যাপারে সন্দেহ আছে কারণ হে আল্লাহ যে ব্যক্তি খরচ করে আপনি তাকে প্রতিনিধি দেন প্রতিনিধি মানে যত খরচ করছে আপনি তার দিয়ে দেন আরো বাড়িয়ে দেন আতি মুমসিকান তালাফা মুমসিক মানে যে ধরে রাখেন যে সম্পদকে ধরে রাখে একেবারে খুব হিসাব করে হিসাব নিকাশ করে সবসময় এর সাথে চলে খরচ করতে রাজি না খরচ মানে সব খরচ শুধু জাকাতি না তাহলে তাকে আপনি ধ্বংস দেন তার সম্পদ বরবাদ করে দেন তো রাসুলের দোয়ার উপর আর কোনো কথা আছে তো রাসুল যখন আমি আমার সম্পদকে কৃপণতা যদি আমি করি এই কৃপণতার ব্যাপারে রাসুল আমাকে বরবাদের দোয়া করে যাচ্ছেন আমার জন্য আমার সম্পদের মধ্যে বরকত থেকে আসবে আর যখন আমি খরচ করবো আল্লাহ আরো দিতে থাকবেন আরো দিতে থাকবেন কারণ আমার জন্য সৃষ্টির শ্রেষ্ঠ দেব আমার জন্য দোয়া করে গেছে সর্বোত্তম মহামানব তো আল্লাহ তালা আমাদেরকে সকল বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি আফরুদ আহমান আলহামদুলিল্লাহ রবিল আলম